জোর কদমে সামনে হওয়া জাগওয়ান আর নয় রাজ প্রথম দোলন মিছিলে মিছিলে নব স্লোগান আর নয় রাজ প্রথম দোলন মিছিলে মিছিলে নব স্লোগান চাই না কু মিথ্যার প্রহসন রণপথে চলবি প্লবি দল ভাঙ মিথ্যার সিংহাসন রণপথে চল বিপ্লবী দল ভাঙ মিথ্যার সিংহাসন আর নয় পথ আন্দোলন মিছিলে মিছিলে নব স্লোগান আর নয় পথ আন্দোলন মিছিলে মিছিলে নব স্লোগান বেলালের কণ্ঠে গান জাহিদ তাহিদেরি গান অমরের মতো সকল জুলুমের ঘটা অবসান বেলালের কণ্ঠে গাও মুজাহিদ তাওহিদেরি গান ওমরের মতো সকল জুলুমের ঘটা অবসান রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাও রে মা রক্ত দিয়ে জীবন দিয়ে বাঁচাও রে ইমান আর নয় পথ আন্দোলন মিছিলে মিছিলে নব আর নয় পথ আন্দোলন মিছিলে মিছিলে নব স্লোগান চাই না কুমিথার প্রহসন রণপথে চল বিপ্লবী দল ভাঙ মিথ্যার সিংহাসন রণপথে চল বিপ্লবী দল ভাঙ মিথ্যার সিংহাসন আর নয় রাজপথ আন্দোলন মিছিল মিছিলে নব স্লোগান আর নয় প্রথম দোলন মিছিলে মিছিলে নব স্লোগান অহুদু বদরের ধ্রুব হাতিয়ার নাম জাহিদ নাও শাহজালালের পাক ভূমিতে শোষক দল হটাও অহুদ বদরের ধ্রুব হাতিয়ার নাম জাহিদ নাও শাহজালালের পাক ভূমিতে শোষক দল হটাও যতদিন আছে ধমনিতে কুন্নর বয়া মরণ যতদিন আছে ধমনিতে খুন বোয়া আমার আর নয় প্রথম আন্দোলন মিছিল মিছিলে নব আর নয় প্রথম আন্দোলন মিছিল মিছিলে নব চাই না কুমিথার প্রহসন রণপথে চল বিপ্লবী দল ভাঙ মিথ্যার সিংহাসন রণপথে চল বিপ্লবী দল ভাঙ মিথ্যার সিংহাসন আর নয় রাজ আন্দোলন মিছিলে মিছিলে নবস্তু গান আর নয় রাজ আন্দোলন মিছিলে মিছিলে নবস্তু গান আর নয় রাজ আন্দোলন মিছিলে মিছিলে নবস্তু গান